বাংলা মানবতা সমাধান আল্লাহ আকবর আল্লাহ সুপ্রিয় দর্শক প্রথম পর্বে আমরা উত্তম চরিত্র কাকে বলে এই অংশ আলোচনা করেছিলাম দ্বিতীয় অংশে আমরা আলোচনা করতে চলেছি যে মহান রব্বুল উত্তম চরিত্র সম্পর্কে তিনি কালামে পাকে আদেশ করেছেন মহান আলমিন সৌরতুল আহজাবের সত্তর নম্বর আয়াত সেখানে আলোচনা করেন হে ইমানদারিরা তোমরা আল্লাহকে ভয় করো সাদিদা এবং তোমরা সহজ সরল সঠিক কথা বলো যদি সহজ সরল সঠিক কথা তোমরা আদান প্রদান করো তাহলে কি হবে মহান আলমিন তার পরের আয়াতে ইরশাদ করেন আমালাকুম তোমাদের যে কর্ম তোমাদের যে আমল যে আমলগুলো তোমরা দৈনন্দিন করে থাকো তোমরা যে আমলগুলোকে সংগ্রহ করো সম্পাদন করো সেগুলোকে তিনি সংশোধন করে দিবেন ওয়াইয়াগফির লাকুম জুনুবাকুম এবং তোমাদের যে পাপ রাশি যে অন্যায় হয়ে থাকে মানুষের জীবনে অন্যায় হতে পারে আমার মাঝে পাপ আছে আপনার মাঝে পাপ আছে সকলের মাঝে পাপ আছে তবে পাপের তারতম্য আছে কারো মাঝে ছোট কিছু পাপ আছে কেউ বড় ধরনের পাপ করে যে পাপ করে মহানরবুল আলমিন এ পাপগুলিকে তার বান্দার আমলের ফলে তিনি সেগুলোকে মুছে দেন হতে পারে আপনি মহানরবুল আলমিনের সাথে সঠিক আচরণ করে চলেছেন সর্বক্ষেত্রে মহানরবুল আলমিন আপনার আমলগুলোকে যখন সংশোধন করবেন সংশোধনের নমুনা হলো ফির লাকুম জুনু বাকুম মহানবুল আলমিন তোমাদের পাপ রাশিগুলোকে তিনি মুছে দিবেন সে পাপ রাশিগুলো আর বাকি থাকবে না সম্মানিত উপস্থিতি সম্মানিত দর্শক আমাদের তাহলে মহানবুল আলমিন যে উত্তম আদর্শ গ্রহণে আদেশ করেছেন এ ধরনের আরও আয়াত আমরা পড়তে পারি মহানবুল আলমিন সৌরাতুল বাকারার তিরাশি নম্বর আয়াতে একই ধরনের কথা বলেন ওয়াকুলু লিন্নাসে তোমরা মানুষের সাথে উত্তম কথা বলো সঠিক কথা বলো মানুষের সাথে যখন আদান প্রদান হবে তখন সুন্দর ভাষায় কথা হবে তার সাথে এমন ধরনের আচরণ হবে না এমন ধরনের কথা হবে না যে কথার মাধ্যমে সে কষ্ট পাবে এমন আচরণ হবে না যে আচরণের মাধ্যমে যার সাথে আপনি কথা বলছেন সে কষ্ট পেতে পারে নবী সাল্লাহ আলিয়াল্লাম তাই তো বলেন তাবাস ফি ওয়াজহে আখিকা সদাকা আল্লাহ আকবর আপনি কল্পনা করতে পারেন নবী মোহাম্মদ আলী আলহিহাল্লাম বলেন যে আপনি আপনার ভাইয়ের সাথে হাস্যজ্জ্বল মুখে হাসি মুখে শুধু কথা আদান প্রদান করেছেন সেখানে অন্য কিছু আপনি করেননি নবী সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন যে তার মাধ্যমেও মহানরবুল আলমিন আপনাকে সোয়াব দান করেন আপনাকে পুণ্য দান করেন সুপ্রিয় দর্শক তাহলে আমাদের কথার ক্ষেত্রে আমাদের যেগুলো মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে আদান প্রদানের ক্ষেত্রে সর্বদিকে আমাকে সঠিক হতে হবে তাহলে আপনাকে বলা যেতে পারে যে আপনি উত্তম আদর্শবান যে আদর্শ নবী মোহাম্মদ সাল্ল আলী হাসাল্লাম রেখে গেছেন সে আদর্শকে আপনি ফলো করেন তাহলে আপনার ফলো হবে শুধু নামাজ রোজার ক্ষেত্রে নয় নবী সাল্ল আলী হাসাল্লামের কাছে ওই মহিলা সম্পর্কে বলা হলো যে রাত জেগে জেগে সে নফল নামাজ পড়ে শুধু ফরজ নয় সে নফল নামাজ পড়ে এবং দিনভর সে রোজা রাখে রমজান মাসে শুধু রোজা নয় সে অধিক হারে নফল রোজা রাখে নবী মোহাম্মদ আলী আসাল্লামের কাছে আলোচনা করা হলো যে ওই মহিলা সম্পর্কে আপনি বলুন যে এত নামাজ পড়ে এত রোজা রাখে এত ভালো একজন মহিলা কিন্তু তার মাঝে তো একটু নেগেটিভ সাইড আছে সেটি হচ্ছে যে তিনি তো তার প্রতিবেশীর সাথে সদয় আচরণ করেন না তুদি জিরানাহা তুদি জিরানাহা নবী সাল আলহি বলা হলো যে সে তার প্রতিবেশীকে কষ্ট দেয় নবী সাল আলী আসাল্লাম এই কথা শুনে তিনি বললেন হিয়াফিনার সে জাহান্নামি কারণ তার রবের সাথে যদি সম্পর্ক ভালো থেকে থাকে আনুষঙ্গিক তার পরিবেশের সাথে যদি তার সদয় আচরণ না হয় তাহলে সে জাহান্নামি কারণ মহানবুল আলমী যখন তাকে নামাজ রোজা হজ জাকাত সম্পর্কে আদেশ করেছেন মানুষের সাথে সঠিক আচরণের ব্যাপারে তাকে আদেশ করা হয়েছে সঠিক কথা বলো হে ইমানদারেরা তোমরা সঠিক কথা বলো মহানবুল আলমীর এখানে বলছেন যে তোমরা মানুষের সাথে সঠিক কথা বলো এ ধরনের কথা মহানবুল আলমিন কোরআন মাজিদে বহু জায়গায় তিনি আলোচনা করেছেন আর আপনি কথার মাধ্যমে যখন সব পাবেন যে বিষয়টি একটু আগে আলোচনা হলো নবী সাল্লাহ আলিয়াল্লাম শুধু বললেন যে আপনি শুধু আপনার ভাইয়ের সাথে হাস্যজ্জ্বল মুখে কথা বলবেন অন্যদিকে নবী সাল্লাহ আলিয়াল্লাম বললেন ওয়াল কালিমাতু তৈবাতুলাকা সদাকা নবী সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে শুধু উত্তম কথা বলবে শুধু উত্তম কথা বলবে মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে শুধু ভালো কথা বলবে ভালো কথার মাধ্যমে মহানরবুল আলমিন তার বান্দাকে তিনি সোয়াব দিয়ে থাকেন মহানরবুল আলমিন সৌরাতুল মায়েদার পঁচাশি নম্বরে আয়াতে সাদ করেন কলু তারা যেগুলো কথোপকথন করে যা বলে যা আচার ব্যবহার করে তার মাধ্যমে তাদেরকে মহান রব্বুল আলমিন প্রতিদান দিয়ে থাকেন সোয়াব দিয়ে থাকেন তাহলে আপনার মুখ দিয়ে যে বাণী উচ্চারণ হয় এই বাণী আপনাকে কন্ট্রোল করতে হবে আপনি মুখ দিয়ে কষ্ট দেন মসজিদে এসে নামাজ পড়েন আমি কথা বলছি না যে মসজিদে এসে আপনি নামাজ পড়ে এটি অন্যায় করছেন তবে মসজিদের সাথে যখন আপনার কানেকশন আছে রবের সাথে আপনি কানেকশন করেছেন ভালো সুন্দর একটি গুণ আপনার মাঝে আছে আনুষঙ্গিক গুণগুলো আপনার সাথে সঠিক এবং ভালো থাকতে হবে আপনি বেচাকিনা করেন সেই ক্ষেত্রে আপনি বলতে চাচ্ছেন যে নয় সেখানে সৎ হওয়া যেতে পারে না আজকে যদি সৎভাবে ব্যবসা করি তাহলে তো সেখানে আপনার লভ্যাংশ বেশি আসতে পারে না অতএব আপনাকে অন্য পথ অবলম্বন করতে হবে নয় আপনি উত্তম আদর্শে আদর্শবান নন নবী মোহাম্মদ আলী আসাল্লাম বেচা কেনার সম্পর্কেও তিনি দিক নির্দেশনা দিয়েছেন অতএব বেচা কেনার ক্ষেত্রেও আপনাকে সঠিক হতে হবে সম্মানিত উপস্থিতি সম্মানিত দর্শক আমরা আলোচনা করতে পারি এই বিষয়টির গুরুত্ব ইসলাম এই বিষয়টিকে উত্তম চরিত্রকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে যে বিষয় সম্পর্কে আমাদের সচেতন হওয়া উচিত সর্বক্ষেত্রে নবী মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামের চরিত্র যখন সর্ব উত্তম ছিল তাহলে আমরা বলতে পারি নবী মুসাল্লাহ আলহিহাসাল্লামের কাছে এক ব্যক্তি এসে তিনি জিজ্ঞেসবোধ করছেন উত্তম চরিত্র সম্পর্কে নবী মোহাম্মদ আলী আসাল্লাম যখন তাকে ভালো এবং খারাপ কথা বলে দিলেন যে যেগুলো ভালো সবের কাজ সেগুলো আলোচনা করলেন এবং যেগুলো অন্যায় সেগুলো আলোচনা করে দিলেন অনুরূপভাবে নবী মোহাম্মদ সাল্লাহ আলহি চরিত্র সম্পর্কে মা আয়সা রদিউল্লাহ তালাহর কাছেও জিজ্ঞেসবাদ করা হয়েছে সাদ বিন হিসাম বিন আমের রদিউল্লাহ তালাহ তিনি নবী মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আয়সা রদিয়াল্লাহ তালাহর কাছে এসে জিজ্ঞেসবাদ করছেন তিনি বলেন ফাকুলত আমি বললাম ইয়া উম্মাল মিনিন হে মোমিনদের মাতা আখ বেখুলুকে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম যে আমাকে আপনি সংবাদ দিন সংবাদ প্রদান করুন নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম উত্তম চরিত্র সম্পর্কে আল্লাহ নবীর চরিত্র কেমন ছিল আল্লাহ নবী কিভাবে তিনি মানুষের সাথে আচরণ করতেন কিভাবে রবের সাথে আচরণ করতেন তার চরিত্র কেমন ছিল নবী মোহাম্মদ সাল্ল আলহি আসাল্লামের চরিত্র সম্পর্কে জিজ্ঞেসবাদ করা হলে মা আইসারদি আল্লাহ তালা বলেন কানা হুলু কোহল কোরআন নবী মোহাম্মদ আলী চরিত্রই ছিল মহাগ্রন্থ আল কোরআন অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআনে যে আদেশ নিষেধ লিপিবদ্ধ হয়েছে যে হকম মহানরবুল আলমিনের পক্ষ থেকে এসেছে সেগুলোকে নবী মোহাম্মদ আলী আসাল্লাম বাস্তবে রূপদান করতেন তিনি সর্বক্ষেত্রে যে আদেশগুলি এসেছে সে আদেশগুলিকে আদেশ হিসেবে গ্রহণ করে তিনি সেগুলোকে মেনে নিয়েছেন যতগুলো নিষেধাজ্ঞা মোহান্নবুল আলমিনের পক্ষ থেকে নবীর প্রতি এসেছে সবগুলোকে তিনি বর্জন করেছেন যে আদর্শ ছিল নবী মোহাম্মদ সাল্ল আলী আসাল্লামের সাহাবিদের নবী মোহাম্মদ সাল্ল আলী আসাল্লাম তাই তো বলে গেলেন খৈরুল করুন কারণি সবচেয়ে উত্তম সময় সেটি ছিল আমার উপস্থিতির সময় আমি যে সময় ছিলাম সেই সময়ে মহানবুল আলমিনের পক্ষ থেকে যে শরীয়ত এসেছে যে শরীয়তের আদেশ এসেছে সে আদেশ নিষেধগুলিকে সে অবস্থাতে পরিপূর্ণভাবে পালন করা হয়েছে এরপরে নবী সাল আলী সাল্লাম বললেন যে তারপরের যুগ তারপরের যুগ সুপ্রিয় দর্শক অতএব নবী মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামের আদর্শ সম্পর্কে যখন মা ইশা রদিউল্লাহ তিনি বলেন যে তার চরিত্রই ছিল কোরআনের এরপরে তিনি কথা বলছেন আমা তকরাউল কোরআন কি ব্যাপার তোমরা কি কোরআন পড়ো না তুমি কি কোরআন পড়ো না কৌল্লাহ আল্লাহ তালা নবী সাল আলী সম্পর্কে কথা বলেছেন যে নবী মোহাম্মদ সাল্লাহ আলী হলেন উত্তম চরিত্রের অধিকারী তিনি উত্তম চরিত্রবান ছিলেন তাহলে উত্তম চরিত্রর ক্ষেত্রগুলো কোরআন থেকে আমাকে গ্রহণ করতে হবে হাদিস থেকে আমাকে গ্রহণ করতে হবে আজকে উত্তম চরিত্র বলতে একটি চরিত্র নয় একজন মানুষ সে সঠিক কথা বলে তার মাঝে নামাজ নাই তার মাঝে মানুষের সাথে অন্য দিক সঠিকভাবে আদা করে না তাহলে তাকে উত্তম চরিত্র বলতে পারি না শুধু একটি গুণের ক্ষেত্রে যে সে সৎ মানুষ মানে সঠিক কথা বলে সত্য কথা বলে পক্ষান্তরে তার ব্যবহারের ক্ষেত্রে সত্যবাদিতা পাওয়া যাচ্ছে না নবী সাল্লাহ আলী সাল্লাম হলেন উত্তম চরিত্রের অধিকারী কোরআন পড়ে দেখো আলা সুপ্রিয় দর্শক আমাদের ছোট্ট একটি বিরতির পরে আবারও আমরা ফিরে আসছি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لا شريك لك لبيك إن الحمد إن الحمد والنعمة والنعمة لك والملك لك والملك لا شريك لك নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলহিসাল্লামের মণিমুক্তা আবু হুরাইরাদি আনহু বর্ণিত রসুল সাল্লু আলাইহাল্লাম বলেন তোমাদের কেউ যখন ইসলামকে সুন্দর করবে তখন তার প্রত্যেক আমলের নেকি দশ থেকে সাতশো পর্যন্ত লেখা হবে আর প্রত্যেক খারাপ কাজের পাপ তার সমপরিমাণই লেখা হবে সহি বুখারি প্রথম খণ্ড ইমান অধ্যায়ে হাদিস সংখ্যা বিয়াল্লিশ الله أكبر الله أكبر আল্লাহর কালাম কোরআন বুঝতে চান কোরআন বুঝতে হলে সহায়ক হিসাবে ওর আন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে রুলুমুল কোরআন শিরোনামে রুলুমুল কোরআন সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন একমাত্র পিস টিভি বাংলায় اقرأ وخيا ورتل القرآن اصبح بصوتك কোরআনকে ভালোভাবে বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ প্রতি রবিবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় প্রিয় দর্শক আমরা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে এসেছি যে হাদিস নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল নবী মোহাম্মদ সাল আলী আসাল্লামের চরিত্র সম্পর্কে উম্মুল মিনীন মা আয়সা রদিয়াল্লাহ তালা আনহার কাছে যে প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে বলুন মা আয়সা রদিয়াল্লাহ তালা আনহা ছোট্ট একটি আয়াতের মাধ্যমে নবীনম সাল্লাহ আলি আসাল্লামের চরিত্র সম্পর্কে বলে দিলেন ওয়া ইন্নাকালা আলা হুলুকিন আউজিম যে মাহানরবুল আলমিন তাকে সার্টিফিকেট দিয়েছেন যে হে নবী আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী সুপ্রিয় দর্শক এই আয়াত আমাদের জন্য যথেষ্ট হতে পারে নবী মোহাম্মদ সাল্লাহ চরিত্রই যখন ছিল আল কোরআনের আমাদেরকে আল কোরআনের পথে আসতে হবে যার মাধ্যমে আপনি উত্তম চরিত্র গ্রহণ করতে পারেন হ্যাঁ আপনি অনেক নবেল পড়েন অনেক নাটক দেখেন উত্তম চরিত্র নিয়ে অনেক গবেষণা আপনি করেন কিন্তু কোরআন থেকে আপনি অনেক দূরে আপনি উত্তম চরিত্রবান হতে পারেন না আপনার কাছে উত্তম চরিত্র পরিপূর্ণ আসতে পারে না কারণ আপনি কোরআন নিয়ে কথা বলছেন না যে কোরআন সম্পর্কে ওম্মল মিনীন মা আয়সা রদিলতালা বললেন যে আল্লাহর নবীর চরিত্রই ছিল কোরআনের তাহলে আপনাকে কোরআন সম্পর্কে একটু আলোচনা করতে হবে আপনি আপনার নিজের মাঝে আলোচনা করুন আমি কোরআন থেকে কত দূরে যদি আপনি দূরে থেকে থাকেন তাহলে আপনি বুঝে নিন আপনি আল্লাহর নবীর চরিত্রের চরিত্রবান হতে পারেননি সুপ্রিয় দর্শক এই জন্য কোরআনের শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে নবী মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামের চরিত্রের সম্পর্কে যখন আলোচনা হলো সাহাবি সাদ বিন হিসাম বিন আমের রদিয়ালহু তিনি আবারও জিজ্ঞেস করলেন মা আয়সা রদিয়ালহাকে তিনি বললেন কলত ফাইন্নি উরিদান আতাবাত্তাল আমি বিয়ে শাদি করতে চাচ্ছি না আমার পুরুষত্ব আমি নষ্ট করে ফেলতে চাচ্ছি এ সম্পর্কে আপনি কথা বলুন মা আয়সা রদিয়াল্লাহ তালাহা তিনি বললেন লা আমা তা কর যে তুমি এই কাজটি করো না তুমি কি কোরআন পড়ো না মহানবুল আলমিন ইরশাদ করেন লাকদ ক্যানালাকুম ফি হাসানা যে নিশ্চয়ই নবী সাল্লাহ আলী মাঝে আছে উত্তম আদর্শ তিনি হলেন উত্তম আদর্শে আদর্শবান অতএব তুমি যদি কোরআন পড়ে থাকো তাহলে তোমার জন্য দিক নির্দেশনা রয়েছে যে তুমি তোমার পুরুষত্ব নষ্ট করতে পারো কিনা বরং নেবী মোহাম্মদ সাল্লাহ আলহি ফকদ তাজা রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম তিনি বিয়ে শাদী করেছেন তিনি স্ত্রী পরিবার গ্রহণ করেছেন এবং তার এসেছে তার ছেলে ছিল তার মেয়ে ছিল তারা ছিলেন অতএব আপনাকেও বিয়ে শাদীর পর্ব আপনি নষ্ট করে ফেলতে চাচ্ছেন এটি নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের চরিত্র নয় যে হাদিসটি মুসনাদে আহমদে এসেছে এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যে নবী মোহাম্মদ সাল্ল আলী হোসাল্লামের চরিত্র ছিল উত্তম এবং সেটি একটি ক্ষেত্রে নয় যখন ইবাদাতের ক্ষেত্রে হয়েছে অনুরূপভাবে যে আমাদের পারিবারিক যে সম্পর্ক সে সম্পর্ক ক্ষেত্রে হবে নবী মোহাম্মদ সাল্ল আলী হোসাল্লামের সন্নতি পদ্ধতি হলো যে বিয়ে সাদী করা এটি সন্নতি কি পদ্ধতি এই পদ্ধতিকে কেউ অস্বীকার যদি করে নবী মোহাম্মদ সাল্ল আলহি বলেছেন যে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় প্রিয় দর্শক তাহলে আমাদেরকে উত্তম চরিত্রবান হতে হবে নবী মোহাম্মদ সাল্ল আলী এ সম্পর্কে যথেষ্ট হাদিস রয়েছে আমরা একটি হাদিস আলোচনা করেছিলাম নবী মোহাম্মদ সাল্ল আলী বলেন ইন্নামা লি উতাম্মিমা মাকারিম আল আখলাক যে হাদিসটি মুসনাদি আহমদ এসেছে নবী মোহাম্মদ সাল্লাহ আলহি তিনি বলেন যে আমি প্রেরিত হয়েছি আমাকে প্রেরণ করা হয়েছে মহানরবুল আলমিন আমাকে পাঠিয়েছেন আর যে উদ্দেশ্যে পাঠিয়েছেন সেটি হচ্ছে উত্তম চরিত্র এই উত্তম চরিত্রের পূর্ণতা দ্বারা আমাকে পাঠানো হয়েছে অনুরূপভাবে মুসনাদ আহমদের আরেকটি হাদিস এসেছে নবী মোহাম্মদ আলী সাল্লাম বলেন যে আমাকে প্রেরণ করা হয়েছে আমি প্রেরিত হয়েছি যে যত সৎ যত ভালো যত নেকির যে দিক রয়েছে যে আমল রয়েছে সবগুলোকে পূর্ণতা দানের জন্য মহানরবুল আলমিন আমাকে প্রেরণ করেছেন সুপ্রিয় দর্শক তাহলে নবী মোহাম্মদ আলহি ওয়াসাল্লাম যে দিন আল্লাহর পক্ষ থেকে রেখে গেলেন সে দিন হলো পরিপূর্ণ আর যে ব্যক্তি এই দিনকে পূর্ণতার সাথে গ্রহণ করেছে পরিপূর্ণভাবে গ্রহণ করেছেন তিনি হলেন উত্তম চরিত্রের অধিকারী সুপ্রিয় দর্শক এমন কি বলা যেতে পারে একজন মানুষ সাধারণ যেগুলো কর্ম আমরা যেগুলো সাধারণ চোখে দেখি যে এই কাজটি খুব স্বাভাবিক একটি কাজ ছোট কাজ সেটিও ইবাদাত হতে পারে যেটিকে আমরা মোবাহ বলতে পারি যে কাজটি শরীয়তে আদেশ আসেনি এবং সে সম্পর্কে নিষেধাজ্ঞাও আসেনি যদি করা হয় সেটি ভালো এবং এই ভালো কাজটিকে কেউ যদি নিয়তে পরিবর্তন ঘটায় তাহলে সে সোয়াবের হকদার হতে পারে নবী সাল আলী ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন আবু জর আল গিফারি রদিয়াল্লাহ তালু তিনি বলছেন কল রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাবাসমুকাফি ওয়াজ্জে আহি কালাকা সদাকা যে তোমার ভাইয়ের সাথে হাস্যজ্জ্বল মুখে কথা বলা হাস্যজ্জ্বল ভাবে দেখা করা সেটি তোমার জন্য পুণ্যের কাজ সেটি সোয়াবের কাজ অনুরূপভাবে নিবিম সাল্লাহ আলহি ওসাল্লাম বললেন ওয়া আমরুকা বিল মা আরুফ আনিল মুনকারে যে তুমি সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে তোমার চোখের সামনে তোমারই ভাই এমন ধরনের কাজ করে যে কাজটি অপছন্দনীয় কাজ যেটি নিন্দনীয় কাজ যেটি শরীয়ত গ্রহণ করে নেয়নি সেই বিষয়ে তুমি তোমার ভাইকে আদেশ করছো ভাইয়া এই কাজটি কিন্তু করা উচিত হয়নি আপনি যে কাজটি করে চলেছেন সেটি কিন্তু শরীয়তে সাপোর্ট দেয়নি অতএব আপনি এই কাজটি করতে পারেন না আপনি শুধু তার সাথে ডিসকাস করছেন তাকে আদেশ নিষেধের ভঙ্গি উত্তম চরিত্রে উত্তম আদর্শে আপনি তার সাথে ডিসকাস করেছেন তার মাধ্যমে নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে সদাকা এটি স্বাভাবিক কাজ আমরা অনেক সময় স্বাভাবিকভাবে দেখি একজন মানুষ এই ধরনের মাইক্রোফোন তার কানে লাগিয়ে সে এ ধরনের অন্যায় কিছু শুনছে সে তার মোবাইল তার অন্যান্য ডিভাইস সে ব্যবহার করে সে এ ধরনের শরীয়ত বিরোধী কিছু শুনছে আপনি সুন্দরভাবে তাকে বুঝিয়ে দিলেন নবী মোহাম্মদ সাল্লাহ আলহিহাস্লামের সেটি আদর্শ নয় যে আপনি এই কাজগুলি করতে পারেন কাজটি ঠিক নয় সুন্দর ভাষাতে যদি আপনি তাকে বলে থাকেন তাহলে আপনি সব পেয়েছেন এই ক্ষেত্রে যদিও আমাদের সমাজে ভালো কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এই দুইটি দিক অনেক ভাইয়ের কাছে পাওয়া যাচ্ছে না তারা ভালো মানুষ নামাজ পড়েন রোজা রাখেন মহানবুল আলমী ইরশাদ করেন আনিল মুনকার করেন যে তোমাদের মাঝে একটি দল হওয়া উচিত যারা ভালো কাজের আদেশ দিবে এবং অন্যায় থেকে বাধা প্রদান করবে আপনার ভাই নামাজ পড়ে না সেও আপনার ভাই আপনাকে এই অংশ বুঝতে হবে এবং তার সাথে সদয় আচরণ করতে হবে আমাদের মাঝে যে উত্তম গুণ শরীয়তের যে উত্তম আদর্শ এই আদর্শ হারিয়ে ফেলার ফলে অনেক সময় আমরা রং ওয়ে অবলম্বন করি এবং রং ওয়েতে চলে যাই আমরা ভুল পথে চলি এক ভাইকে যদি আপনি সুন্দর ভাষাতে বলেন আপনার রুমমেট ভাইয়া আপনি নামাজ পড়েন না এটি তো আসলে কেন পড়েন না ভাইয়া সুন্দরভাবে বলেন তাকে একাকি বলেন এই উত্তম আদর্শের মাধ্যমে আপনি তার পরিবর্তন ঘটাতে পারেন এটি সম্ভব এবং এই ধরনের সম্ভব হয়েছিল নবী মোহাম্মদ আলহি আসাল্লামের ক্ষেত্রে সেই সময় আমরা ভালো করে জানি তারা পত্তলে তারা পূজা করে চলেছে নবী মোহাম্মদ সাল্লাহ আলহি তার আদর্শ দিয়ে তিনি দিন ইসলামকে প্রতিষ্ঠা করলেন আমরা কল্পনা করতে পারি যেখানে তাদের মাঝে এ ধরনের আচরণ এ ধরনের কথা এবং এ ধরনের ব্যবহার সবগুলোই ছিল নতুন আজকে আমাদের ক্ষেত্রে কিন্তু সেটি নতুন নয় তাহলে এই ক্ষেত্রে পরিবর্তনের যে অংশ আপনাকে আঁকতে হবে সে আঁকতে হবে তাকে সুন্দর ভাষা ব্যবহার করতে হবে মহান রবুল্লা আলমিন ইরশাদ করেন ওয়াকুলু লিন্নাসে হোসনা তুমি মানুষের সাথে সুন্দর ভাষাতে কথা বলো যথেষ্ট হতে পারে আপনার মাঝে যদি আপনি সুন্দর ভাষায় তাকে কথা বলেন তাকে সুখ ও ভালো আচরণের মাধ্যমে তাহলে সে পরিবর্তন হতে পারে পক্ষান্তরে পরিবর্তন নাও হতে পারে যদি পরিবর্তন নাও হয় আপনি শরীয়তের যে আদেশ সে আদেশকে গ্রহণ করেছেন আপনি একজন আদর্শবান অনুরূপভাবে বলা যেতে পারে আপনার ওই ভাষা এমন কর্কশ হয় যে ভাষা সম্পর্কে সে আপনার নসিহত গ্রহণ করতে সম্মত নন তাহলে আপনার সরাসরি উত্তর হবে যে ভাই আপনি নামাজে যান আপনার মতো এ ধরনের নামাজই অসংখ্য আছে যান আপনি নামাজ পড়েন আপনার নামাজ আপনি পড়েন আমি পড়তে যাব না কারণ আপনি ওই মুহূর্তে সুন্দর আচরণ তাকে না দেখিয়ে আপনি বলেছিলেন আরে ভাই নামাজ পড়ো না এ ধরনের কেমন মুসলমান হতে পারে হ্যাঁ ঠিক আছে এটি মুসলমানের নীতি নয় কিন্তু আপনার মাঝে এই অংশ ফুটে উঠবে না এমন ভাষা কর্কশ হবে যার মাধ্যমে যাকে আপনি নসিহত করছেন সে নসিহতকে গ্রহণ করতে পারবে না তাহলে গ্রহণ করার জন্য মহানবুল আলমিনের যে সুন্দর পদ্ধতি সেই পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে সুন্দর ভাষায় আপনি বলেন সুন্দর ভাষা ব্যবহার করেন যথেষ্ট হতে পারে এই উত্তম আদর্শে পরিবর্তন হতে পারে আপনি যখন উত্তম আদর্শে আদর্শবান হবেন অনুরূপভাবে আপনি আপনার উত্তম আদর্শ দিয়ে আপনার ফ্যামিলি আপনার প্রিয়তমা স্ত্রীকে আপনি পরিবর্তন করতে পারেন অনুরূপভাবে আপনার এই আদর্শ আপনার যে সন্তানাদি এই সন্তানাদির মোড চেঞ্জ করতে পারেন অনুরূপভাবে আপনার এই সুন্দর আচরণ প্রভাব পড়তে পারে সমাজ জীবনে এই জন্য আমাকে সবসময় উত্তম আদর্শ গ্রহণে চেষ্টা চালাতে হবে ইসলাম এই উত্তম আদর্শ গ্রহণের ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দিয়েছে এই জন্য নবী সাল আলী আসাল্লাম বলেছেন যে ও আমরুকাবিল মারুফ ওয়া নাহিউকা আনিল মুনকারে সদাকা ভালো কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধাজ্ঞা প্রদান এটিও তোমার জন্য সোয়াবের কাজ সুপ্রিয় দর্শক আমরা এরপরের পর্বে আবারও আমরা ফিরে আসব এবং আমাদের বাকি অংশ আমরা পূর্ণ করব ইসলামে যে সুন্দর আচরণের গুরুত্ব দেওয়া হয়েছে সে গুরুত্ব নিয়ে কথা বলবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন কোরআন will remain as the most modern book ever এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুবহান কোরআনকে রাখবেনি কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি প্রতি রবিবার ও মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় আপ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ইলমি পরিবেষ কুসংস্কার কিভাবে আমাদের মধ্যে ঢুকেছে একটি অপবিশ্বাস ইসলামী না থাকার চলে আসে এগুলো আসলে শরিয়ার না ফলপ্রসূ আলোচনা বলেন যুগের সর্ব ধরনের রীতিনীতি আমার দুই পায়ের নিচে আব্দুর রাজাক বিন ইউসুফ মুখলিসুর রহমান মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আক্রমুজ্জামান বিন আব্দুস সালাম শেখ শাহিদুল্লাহ খান মাদানী হারুন হোসেনের উপস্থাপনায় এই আপনিও হতে পারেন সেই সফল সম্মেলনের সাক্ষী দেখে আমাদের বিরল অনুষ্ঠান জালসায় উলামা আজ রাত সাড়ে নটায় বা পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়